শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন সারা বিশ্বে এই প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত হাজি শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের স্মৃতিস্মরণে জাতীয় শিশু কিশোর সাহিত্য ইসলামী সাংস্কৃতিক সংগঠন মাদিনার মোহনা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় এবারের অডিও অ্যালবাম ফরাই জিদ্দুরবার অ্যালবামটিতে যারা কথা সুর ও কণ্ঠ দিয়েছেন মাওলানা নুরুল ইসলাম বিন রাফিক অলি উল্লাহ আল মিসবাহ এইচ এম আবু রায়হান হাফেজ রফিকুল ইসলাম সাব্বির হুসেন শামীম ইয়াসিন আরমান আব্দুর রহিম ও ইব্রাহিম খলিল সার্বিক সহযোগিতায় ছিলেন আল্লামা আবদুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর পরিচালক বাংলাদেশ ফরাইজি আন্দোলন ও প্রধান উপদেষ্টা মাদিনার মোহনা শিল্পী গোষ্ঠী সার্বিক দিক নির্দেশনায় ছিলেন মাওলানা ইকবাল হোসেন ফরাইজি ও মাওলানা শাহাদাত হোসেন নোমানি উপস্থাপনায় ছিলাম আমি অলি উল্লাহ আল মিসবা ও সাব্বির হুসাইন শামীম যোগাযোগ শূন্য এক সাত সাত শূন্য দুই তিন দুই এক দুই তিন শূন্য এক ছয় দুই আট এক তিন শূন্য দুই চার শূন্য আল্লাহ হাফিজ